রাতের মর্যাদা তাৎপর্য তুলে ধরেছেন এটি এমন একটি রাত যে এক রাতের এবাদত সহস্র মাসের এবাদতের চেয়েও অধিক মর্যাদাপূর্ণ সুহান আল্লাহ আপনি এই রাতটিতে যদি আবাদত করতে পারেন তাহলে আপনি যেন হাজার মাসে আবাদত করলে যে মর্যাদা লাভ করবেন সব লাভ করবেন তার চেয়েও আপনি বেশি সব লাভ করতে পারবেন সুতরাং বুদ্ধিমান বিবেকবান কোনো ব্যক্তি এ রাতকে কখনো হারাতে পারে না বরং সর্বাত্মক চেষ্টা করবে এ রাত জাগরণের এ রাতের এবাদতের সহিহুল বুখারির হাদিসেও এসেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে ব্যক্তি কদর রাত জাগরণ করে এ রাতে এবাদত করে তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমাদের সকলকে এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে রমজান পেয়েছি হতে পারে আমাদের জীবনে এটাই শেষ রমাদান অতএব এই রমাদানে আমাদেরকে সেই সুযোগ নিতে হবে যেন আমরা কদের রাত জাগরণ করতে পারি কদের রাতে আবাদত করতে পারি কদের রাত যেন আমাদের থেকে হারিয়ে না যায় ছুটে না যায় কদের রাত এর জন্য সকলেই আমরা আকাঙ্ক্ষিত লালায়িত কিন্তু কবরের কদরের রাত আমরা কিভাবে পাব কদরের রাত পাওয়ার উপায় কি আমাদের সমাজে অনেকেই আমরা কদরের রাতের জন্য একটি রাত নির্দিষ্ট করে জাগরণ করার চেষ্টা করি আবাদত করার চেষ্টা করি প্রতি বছরেই সেটি হচ্ছে সাতাশে রাত আমাদের এই পদ্ধতিতে কি প্রকৃতপক্ষে কদর রাত জাগরণ করা ইবাদত করা বা পাওয়া সম্ভব না আমাদের আরও কিছু চিন্তা করার বিষয় রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা কদর রাত এর মর্যাদা ও ফজিলত সংক্রান্ত বিষয়ে আমরা বললাম এ মাসে আবাদত করলে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন এর বিনিময়ে অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হবে সেগুলি অবশ্যই সগিরা কবিরা নয় দ্বিতীয় এ একটি রাত এবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি এবাদতের সমান সব লাভ করা যাবে ইত্যাদি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত ফজিলত সমূহ এখন আসুন এই রাতটি কখন অম্বল মমিনিন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করছেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেন তাহারাও লাইলাতাল কাদরি ফিল আশেরিল আওয়াখের মিন রমাদান তোমরা রমাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলিতে লাইলাতুল কাদার অনুসন্ধান করো রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের নির্দেশ সহিহুল বুখারির হাদিস আমরা লাইলাতুল কাদার যদি পেতে চাই তাহলে আমাদেরকে রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কাদার অনুসন্ধান করতে হবে শেষ দশকের বেজর রাতগুলিতে লাইলাতুল কাদার অনুসন্ধান করতে হবে বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এ পাঁচটি হচ্ছে বেজর রাত রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এ পাঁচটি রাত্রিতেই লাইলাতুল কাদার অনুসন্ধানের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম হতে বর্ণিত আবদুল্লাহ ইবনা আব্বাস রাজিয়াল্লা আনহুর আরেকটি হাদিস যে হাদিসে রাসুল সাল্লাহাম বলেন লাইলাতুল কাদার হচ্ছে হিয়া সাবে আতুন তাবকা خامسة تبقى ثالثة تبقى أو كما قال النبي صلى الله عليه এই রাত সাতটি রাত বাকি থাকতে অথবা পাঁচটি রাত বাকি থাকতে অথবা তিনটি রাত বাকি থাকতে এই হাদিস থেকে আবার দু ধরনের বোঝা যায় প্রথম হতে পারে সেটি তেইশে রাত পঁচিশে রাত সাতাশে রাত দ্বিতীয় এই তেইশ পঁচিশ ও সাতাশ হতে পারে যখন রমাদান মাস ৩০ দিন হবে বা ৩০ রাত্রি হবে রমাদান মাস যদি উনত্রিশ রাতে হয় তাহলে বিষয়টি একটু ব্যতিক্রম হয়ে যাবে অর্থাৎ সাতাইশের আগের রাত পঁচিশের আগের রাত তেইশের আগের রাত যে রাতগুলি হতে পারে জোর সংখ্যা বেজোর নয় এই হাদিস তাহলে প্রমাণ করে যে আমরা যদি কেউ নিশ্চিতভাবে লাইলাতুল কাদের পেতে চাই তাহলে শুধু বেজোর রাতগুলি জাগরণেই যথেষ্ট নয় বরং জোর ও বেজোর শেষ দশকের সব রাতগুলিতেই লাইলাতুল কাদের উদ্দেশ্যে এবাদত করা দরকার এজন্য ইমাম ইবনুল তাইম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ওয়াইদা কান আল আমরোহা হা কাদা ফয়ম্বাগি হারাহা আল মুমিনু ফিল আশরিল আওয়াখির জামিইহি বিষয়টা যদি এই ধরনেরই হয় তাহলে একজন মমিনের কর্তব্য হল শেষ দশকের প্রতিটি রাতেই লাইলাতুল কাদার এর উদ্দেশ্যে তার আবাদত করা উচিত লাইলাতুল কাদার অনুসন্ধান করা উচিত শেষ দশকের প্রতিটি রাতে চাই সেটি বেজর রাত হোক অথবা জোর রাত হোক আমরা যদি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর সন্না তার আমল লক্ষ্য করি বিষয়টি একই পাওয়া যায় অম্বুল মিনিন আয়সার আদি আনহা বর্ণনা করছেন وإذا دخل العشر الأواخر اجتهد فيه ما لم يستهد في غيره ওয়াইদা দখলা আলাইহি আল আশরুল আওয়াখির নবী সাল্লাহ আলী হুসাল্লামের জীবদ্দশায় যখন শেষ দশক শুরু হতো রমাদানের তখন নবী সাল্লাহ আলী হুসাল্লাম এই শেষ দশকে এত আবাদত করতেন এত চেষ্টা করতেন যে এই ধরনের অন্য কোনো সময় করতেন না শেষ দশক শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রাতগুলি তিনি এভাবে আবাদত করতেন অন্য আরেক বর্ণনায় এসেছে সেটিও সহি বুখারি وإذا دخل العشر الأواخر اشتد مئزره وأحيا ليله وأيقظ أهله যখন শেষ দশক শুরু হতো নবী সাল্লাহ আলী হুসাল্লাম তার কমর শক্ত করে বাঁধতেন অর্থাৎ আবাদতের জন্য বিশেষ আবাদতের জন্য তিনি প্রস্তুতি নিতেন ও আহিয়া লাইলাহু শেষ দশকের প্রতিটি রাত অর্থাৎ একুশে রাত থেকে শুরু করে উনত্রিশে রাত পর্যন্ত শেষ দশকের প্রতিটি রাত তিনি নিজে জাগতেন এবাদত করতেন ও আই কাদা আহলাহু শুধু নিজে নয় বরং তার পরিবারকেও সেই শেষ দশকের রাত তার পরিবারের সদস্যদেরকেও জাগাতেন তাদেরকেও আবাদতের জন্য উৎসাহ প্রেরণা দিয়ে জাগাতেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমরা বলতে পারি কেউ যদি লাইলাতুল কাদারের জন্য শুধু একটি রাত নির্দিষ্ট করে নেয় তাহলে তার লাইলাতুল কাদার পাওয়াটা অসম্ভব আমরা বলছি না তবে সম্ভবের চেয়ে অসম্ভবটাই বেশি কারণ হাদিসের আলোকে বোঝা যায় যে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের জীবদ্দশায় লাইলাতুল কাদার প্রতি বছর একটি রাত্রিতে হয়নি যেমন সাহি বোখারিরা এক হাদিসে এসেছে সাহাবি আবু সাঈদ খুদির রাজি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে কদরের রাত রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি সে রাত্রে জাগরণ করলেন আবাদত করলেন আর সেই রাত্রিতে মেঘ বৃষ্টি ছিল যার ফলে ফজরের সময় রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম কাদা মাটিতে সেজদা দিলেন সাহাবি আবু সাইদ খুদ্রাহ তিনি বলছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ফজরের পরে যখন তিনি সালাদ শেষ করে আমাদের দিকে ঘুরে বসলেন আমি দেখলাম তার কপালে কাদামাটির দাগ রয়েছে আর সেই রাতটি ছিল একুশে রাত তাহলে সহিহুল বুখারির এই হাদিস প্রমাণ করে রসুল সাল্লাহ জীবদ্দশায় তিনি একুশে রাত লাইলাতুল কাদর পেয়েছেন আবুদাউদের আরেক হাদিসে তেইশে রাতের বর্ণনা পাওয়া যায় সহি মুসলিমের আরেক হাদিসে সাতাইশে রাতের গুরুত্ব পাওয়া যায় রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর জীবদ্দশায় প্রতি বছর একই রাতে লাইলাতুল কদর হয়েছে বলে এমনটি প্রমাণিত হচ্ছে না এজন্য ইমাম এবন হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তিনি সহিহুল বুখারির গ্রন্থ ফতহল বাড়িতে কদর রাত কোনটি এ বিষয়ে আলেম সমাজের বক্তব্য বর্ণনা করতে গিয়ে চল্লিশের অধিক বক্তব্য তিনি তুলে ধরেছেন সর্বশেষে তিনি বলেন আর জাহু আল আকওয়াল সবচেয়ে গ্রহণযোগ্য কথা হল লাইলাতুল কাদার প্রতি বছর একই রাত্রে নয় বরং বিভিন্ন রাত্রে শেষ দশকের হতে পারে তান্তাকিল এই লাইলাতুল কাদার এক রাত থেকে আরেক রাতে স্থানান্তরিত হয় কোনোবারে হতে পারে সাতাইশ কোনোবারে হবে পঁচিশ কোনোবারে হবে তেইশ এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে শুধু একটি রাত প্রতি বছর নির্দিষ্ট করে যদি আমরা বসে থাকি লাইলাতুল কাদার পাওয়ার সম্ভাবনাও যেমন রয়েছে না পাওয়ার সম্ভাবনা তেমন বেশি রাসুল সাল আলী হুসাল্লাম সহিহুল বুখারির আরেক হাদিসে এসেছে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন মসজিদের দিকে জিবরিল আলি ইসালাম তাকে সংবাদ দিলেন যে অমুক রাতটি হচ্ছে লাইলাতুল কাদার এটি জানিয়ে দেওয়ার জন্য তিনি মসজিদের দিকে আসতেই দেখলেন মসজিদে দুজন সাহাবি পারস্পরিক লেনদেনের বিষয় নিয়ে তর্কে জড়িয়ে গেছেন রাসুল সাল্লাম তাদের তর্ক সমাধান করতে গিয়ে তিনি যে কথা বলার জন্য বের হয়ে এসেছিলেন সে কথাটি তিনি ভুলে গেলেন যার ফলে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম কোন রাত এটি নিশ্চিত করে তিনি আর বলতে পারলেন না তবে এর মাঝেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে এ ধরনেরই তিনি বললেন যদি আমরা জানি যে নির্দিষ্ট অমুক রাতটি লাইলাতুল কাদারের রাত তাহলে অনেক মানুষ দিনে কর্মব্যস্ততা বা আরও কোনো কারণে সেই রাতটিকে হঠাৎ হারিয়ে ফেলবে যার ফলে তার কদরের রাতেরও আবাদত নয় অন্য কোনো আবাদত করার সুযোগ হবে না বরং তার অনুতপ অনুতপ্ত অনুশোচনা এটি বৃদ্ধি হবে অপরপক্ষে যখন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সাধারণ নির্দেশ তোমরা শেষ দশকের বেজর রাতগুলিতে লাইলাতুল কাদার অনুসন্ধান করো তখন লাইলাতুল কাদার অনুসন্ধানের জন্য একজন মানুষ চেষ্টা করবে একুশের রাতে চেষ্টা করবে তেইশের রাতে চেষ্টা করবে পঁচিশের রাতে সাতাশে রাতে উনতিরিশের রাতে যার ফলে লাইলাতুল কাদার পাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং প্রতিটি রাতের এ এবাদতে তার অবশ্যই সব লাভ হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে এটি অবশ্য একদিক থেকে আমাদের জন্য কল্যাণকর সুপ্রিয় দর্শক শ্রোতা সহি মুসলিমের এক হাদিসে সাহাবি ওবাইবিন কাবরাদি আল্লাহ তালহুর বর্ণয় লইলতুল কদর সাতাইশে রাত তিনি নিশ্চিত করে বলছেন সেই হাদিসের আলোকে অনেকে আমরা জোর দিয়ে বলি শুধু সাতাইশে রাত আসলে এটি একদিক থেকে ঠিক একদিক থেকে ঠিক হয় না কেন এটি সাহাবি তিনি এক ইস্তেহাদ করে বলেছেন ইস্তেহাদের তার মানদণ্ড হচ্ছে রাসুল ইসলাম বলেছেন যে কদর রাত যেদিন হবে তার পরের দিন লাহা সূর্যের তেমন কিরণ পাওয়া যাবে না আলো থাকবে না তো এই হাদিস থেকে আবার বোঝা যায় যে সাতাইশে রাতের পরে যদি এরকম হয় যে সূর্যের আলো নেই বৃষ্টি বৃষ্টি ভাব তাহলে বোঝা যায় যে হয়ে গেছে আবার যদি সাতাইশে রাতের পরের দিন সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে এই হাদিসে বলে দিচ্ছে যে সেই সাতাইশে লাইলাতুল কদর হয়নি সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং সবচেয়ে উত্তম হচ্ছে রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের সুন্না শেষ দশকের প্রতিটি রাত না হলেও কমপক্ষে শেষ দশকের বেজর রাতগুলিতে লাইলাতুল কাদারের জন্য আবাদত করা লাইলাতুল কাদারের আবাদত এ রাত্রিতে বিশেষ কোনো আলাদা সালাত রয়েছে বা আলাদা কোনো আনুষ্ঠানিকতা এমনটি রাসুল সাল্লাহ ইসলাম সাহাবিদের থেকে প্রমাণিত হয় না বরং রাতের যে আপনি আবাদত করবেন সেই আবাদতগুলি করান তেলাওয়াত একাকীভাবে দোয়া সেগুলি আপনি বেশি করবেন শুধু যে হাদিস যেটি বেশি বিশেষভাবে প্রমাণিত হয় ওমুল মিন আয়সারাদি আল্লাহ আনহা জিজ্ঞাসা করলে রাসুল সাল্লাহাম সেই রাত্রিতে আল্লাহম্মা ইন্নাকা আফুবন তোহেবুল আফুয়া ফা আফু আননি এ দোয়াটি পড়ার জন্য নির্দেশনা দেন তাই এই দোয়াটি সে রাত্রিতে বেশি বেশি পড়া এবং নিজের সব অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ সুবাহ এই কদরের রাত আমাদেরকে আমাদের জীবনে যেন আমরা পেতে পারি সেই চেষ্টাই করব আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন এবং সকলেই প্রচলিত সমাজে এবাদতের নাম দিয়ে যেগুলি রয়েছে সেগুলিও যেন আমরা বর্জন করে সত্যিকারীভাবে সঠিকভাবে আবাদত করেই আল্লাহর নৈকট্য অর্জন করে এ কদরের রাতের মর্যাদা লাভ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত